আবু আবদুল্লাহ নোমান ইবন বশির রাজি আল্লাহ তালানহতে বর্ণিত তিনি বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে বলতে শুনেছি নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট আর এ দুয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না অতএব যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে আর যে ব্যক্তি সন্দেহ যুক্তি বিষয়ে পতিত হয়েছে সে হারাম পতিত হয়েছে তার অবস্থা সেই রাখালের মতো যে নিষিদ্ধ চরমভূমির চারপাশে গবাদি পশু চড়ায় আর সর্বদা এই আশঙ্কায় থাকে যে যে কোনো সময় কোনো পশু তার মধ্যে প্রবেশ করে চড়তে আরম্ভ করবে সাবধান প্রত্যেক রাজাবাদশার একটি সংরক্ষিত এলাকা আছে আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তার হারামকৃত বিষয়টি নিশ্চয় শরীরের মধ্যে একটি বস্তুপিণ্ড আছে যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায় আর এটা হচ্ছে কলব রাহুল বুহারি ও